আমার জন্মভূমি বাংলাদেশ রূপের কোন নিরেশে গাছালি পাক পাখালি বন বনানি গাছালি পাক পাখালি বন বনানি রূপের যে তার নেই কোশেষ রূপের যে তার নেই কোশেষ আমার জন্মভূমি বাংলাদেশ রূপের কোন নিরেশেষ গাছালি পাক পাখালি বন বনানি গাছালি পাক পাখালি বন বনানি রূপের যে তার নেই কো রূপের যে তার নেই কো সবুজের সমারোহে হৃদয় যে মোর ছুঁয়ে যায় পাখিদের কুহুতানে আকাশ মুখরিত হায় সবুজের সমারোহে হৃদয় যে মোর ছুঁয়ে যায় পাখিদের কুহুতানে আকাশ মুখরিত হয় শোষ শ্যামলা আমার ভূমি শোষ শ্যামলা আমার ভূমি অপরূপ আমার বাংলাদেশ অপরূপ আমার বাংলাদেশ আমার জন্মভূমি বাংলাদেশ রূপের কোন নিরেশে গাছালি পাক পাখালি বন বনানি গাছালি পাক পাখালি বন বনানি রূপের যে তার নেই কোশেষ রূপের যে তার নেই কোশেষ সূর্যের সোনালি ছোয়াতে অপরূপ ছবি গাড়ে ধানের ক্ষেতের প্রকৃতিতে দুটো কঠে ভরে সূর্যের সোনালি ছোয়াতে অপরূপ ছবি গাড়ে ধানের ক্ষেতের প্রকৃতিতে দুটো কঠে ভরে এই নাচ বিয়েকে পরাণ জুড়ায় এই নাচ বিয়েকে পরাণ জুড়ায় হৃদয় ছুঁয়ে যায় মুগ্ধ আবেশ হৃদয় ছুঁয়ে যায় মুগ্ধ আবেশ আমার জন্মভূমি বাংলাদেশ রূপের কোন গাছ গাছালি পাক পাখালি বন বনানি গাছগাছালি পাক খালি বন বোনানি রূপের যে তার নেই কোশেষ রূপের যে তার নেই কোশেষ আমার জন্মভূমি বাংলাদেশ রূপের কোন নির্শেষ গাছগাছালি পাক খালি বন বনানি গাছগাছালি পাক খালি বন বনানি রূপের যে তার নেই কোশেষ রূপের যে তার নেই কো রূপের যে তার নেই কো রূপের যে তার নেই কো